তোমার নামে গাহান লিখি আর তোমারই তসবি পড়ি তুমি প্রভু দয়ার সাগর তোমার দয়ায় বাঁচি তোমার নামে গাহান লিখি আর তোমারই তসবি পড়ি তুমি প্রভু দয়ার সাগর তোমার দয়ায় বাঁচি তোমার নামে গান লিখি আর তোমারই তসবি পড়ি তুমি প্রভু দয়ার সাগর তোমার দয়ায় বাঁচি তুমি পারো জীবন নিতে ও তুমি পারো জীবন নিতে চাইলে রাখো বাঁচাইয়া তোমার নামে লিখি আর তোমারই তসবি পড়ি তুমি প্রভু দয়ার সাগর তোমার দয়ায় বাঁচি তোমার নামে গান আর তোমারই তসবি পড়ি তুমি প্রভু দয়ার সাগর তোমার দয়ায় বাঁচি তোমার নামে শিল্পী গায় মধু মাখা সুরে তোমার নামে গান গে পৃথিবীকে মুগ্ধ করে তোমার নামে শিল্পী গায় মধু মাখা পৃথিবীকে মুগ্ধ করে তোমার নামে শিল্পী রাগা মধু সুরে তোমার নামে গাঙ্গে পৃথিবীকে মুগ্ধ করে তোমার প্রেমে ব্যাকুল হয়ে ও তোমার প্রেমে ব্যাকুল হয়ে সুরে সুরে যাব মোরা গাইয়া তোমার নামে গান আর তোমারই তসবি পড়ি তুমি প্রভু দয়ার সাগর তোমার দয়ায় বাঁচি তোমার নামে গান আর তোমারই তসবি পড়ি তুমি প্রভু দয়ার সাগর তোমার দয়ায় বাঁচি তোমার রহম দিয়ে পূর্ণ করো আমায় কণ্ঠে ভরা সুর দিও তোমার রহম দিয়ে পূর্ণ করো আমায় কণ্ঠে ভরা সুর দিও তোমার রহম দিয়ে পূর্ণ করো আমার কণ্ঠে ভরা সুর দিও তোমার নামে নদী বয়ে যায় কলো কলো সুরে পাহাড় চিরে ঝর্ণা ঝরে অপরূপ দৃষ্টি কারে তোমার নামে নদী বয়ে যায় কলো কলো সুরে পাহাড় চিরে ঝরে অপরূপ দৃষ্টিকারে তোমার নামে নদী বয়ে যায় কল তল সুরে পাহাড় চিরে ঝর্ণা ঝরে অপরূপ দৃষ্টিকারে উপগগনে তব হুকুমে ও হো উপগগনে তব হুকুমে খুটিহীনা রেখেছ সাজাইয়া তোমার নামে গান আর তোমারই তসবি পড়ি তুমি প্রভু দয়ার সাগর তোমার দয়ায় বাঁচি তোমার নামে গান আর তোমারই তসবি পড়ি তুমি প্রভু দয়ার সাগর তোমার দয়ায় বাঁচি তুমি পারো জীবন নিতে ও তুমি পারো জীবন নিতে চাইলে রাখো বাঁচাইয়া তোমার নামে গাহ লিখি আর তোমারই তসবি পড়ি তুমি প্রভু দয়ার সাগর তোমার দয়ায় বাঁচি তোমার নামে গান লিখি আর তোমারই তসবি পড়ি তুমি প্রভু দয়ার সাগর তোমার দয়ায় বাঁচি তোমার নামে গান লিখি আর তোমারই তসবি পড়ি তুমি প্রভু দয়ার সাগর তোমার দয়ায় বাঁচি শুনছেন নুরুল আলম বিন কাশিমের কণ্ঠে তোমার নামে গান লিখে